তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালুড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসি তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না ছড়িয়ে ফুল বনেতে ভ্রমরেরা তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে মধুর সুরে কণ্ঠ বিলাই কুহু কুহু তানে ওই পাপিয়া গাছের ডালে তোমার গুণ গানে মধুর সুরে কণ্ঠ বিলাই কুহু কুহু তানে পাগল হয়ে দিন রজনী তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নাতি মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি লতা সাজে ফুলে ফলে তোমার নাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি লতা সাজে ফুলে ফলে দক্ষিণ হাওয়া সুরে সুরে তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালুড়াইয়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যায় মাছি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনা জানি তুমি দয়ার সাগর তুমি